السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসরাত ওসালাম আলা আবদুল্লাহ ও রসুলহি নবীন ওয়ালা আলিহি ও সাহবিহি ওমং তবে আহমবি ইহসানিলাউমদ্দিন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে জানাচ্ছি বিশেষভাবে আমন্ত্রণ ইউনিভার্সাল ভিশনের আয়োজনে হাদিসের কাহিনী অনুষ্ঠানে হাদিসের কাহিনী অনুষ্ঠান একটি সুপরিচিত অনুষ্ঠান যেখানে আমরা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম এর হাদিসের কাহিনী পর্যায়ক্রমে অবগত হচ্ছি জানার সুযোগ পাচ্ছি আপনাদেরকে আজকেও বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি এ হাদিসের কাহিনী অনুষ্ঠানে ইসলাম একটি বাস্তব জীবন আদর্শ একটি বাস্তব জীবন বিধান ইসলামে প্রতিটি কাজ বাস্তবতার সাথে হবহু মিল রয়েছে ইসলাম যেন বাস্তবতাকে নিয়েই আমাদের জীবন চলার নির্দেশনা নির্দেশনা এবং নীতি নিয়ম আমাদেরকে দিয়েছে ইসলামের অন্যতম একটি দিক রাসুল সাল্লামের হাদিস আর এই হাদিস আমাদের জন্য বহুভাবে পাথেয় হিসাবে আমরা ব্যবহার করব আমরা কাজে লাগাব তবে মনে রাখতে হবে সব সময় একটি কথা শুধু হাদিস বলেই চালালে হবে না হাদিসটি যেন অবশ্যই নির্ভরযোগ্য হয় অবশ্যই গ্রহণযোগ্য হয় অবশ্যই মহাদিসিনে কেরামদের প্রণীত ওসুলুল হাদিস বা হাদিস শাস্ত্রের নীতিমালার আলোকে হাদিসটি যেন বিশুদ্ধ সহি নির্ভরযোগ্য গ্রহণযোগ্য হয় সে বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম এর হাদিসে কতগুলি রয়েছে কাহিনী অতীতের ঘটনা যেগুলি আমাদের শিক্ষণীয় বিষয় উপহার দিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা এমন একটি হাদিস আমরা আজকের এ অধিবেশনে আপনাদের সামনে তুলে ধরব প্রসিদ্ধ সাহাবি আবু হুরাইরা রদি আল্লাহ আনহু যিনি রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন কোন একজন ব্যক্তি অতীতের তিনি ইচ্ছা পোষণ করলেন তিনি বললেন লা আমি অবশ্যই কিছু দান সদকা করব এই দান সদকা করার তিনি ইচ্ছা পোষণ করলেন তিনি বাসা থেকে বের হলেন এই দান সদকা করার জন্য দান সদকা তিনি যার হাতে তুলে দিলেন সে ব্যক্তিটি হল একটি চোর একজন চোর ভালো মানুষ নয় সৎ মানুষ নয় চোর খারাপ মানুষ যখনই তিনি রাত্রিতে এ ধরনের একজন চোরকে কিছু দান করলেন সকালবেলায় সকল মানুষেরা জানতে পারলো জেনে তারা বলা বলি শুরু করল যে আজকে রাত্রিতে একজন চোরকে ভালোভাবে বেশ কিছু দান সৎকা করা হয়েছে তারা সমালোচনা পর্যালোচনায় লিপ্ত হল যিনি দান করেছিলেন তিনি যখন বুঝলেন যে এরা সমালোচনা করছে তিনি বললেন যে আল্লাহ হে আল্লাহ আমি আপনার প্রশংসা জ্ঞাপন করছি জ্ঞাপন করছি আপনার প্রশংসা বর্ণনা করছি এজন্য যে আমি একজন চোরকে কিছু দান করার সুযোগ পেয়েছি একজন চোরকে কিছু দান করার আমি সুযোগ পেয়েছি এজন্যই আমি আল্লাহ আপনার প্রশংসা করছি মানুষ বিষয়টিকে নিয়ে সমালোচনা করছেন কিন্তু যিনি দান করলেন তিনি তাদের সমালোচনার দিকে ভ্রুক্ষেপ না করে বরং তার এই কাজটিকে তিনি আরও আল্লাহর কাছে প্রশংসা পাওয়ার হকদার এমনই মনে করে তিনি কাজটিকে আল্লাহর কাছে তুলে ধরছেন আবার দ্বিতীয়বার তিনি দান করার ইচ্ছা পোষণ করলেন সদকা করার ইচ্ছা পোষণ করলেন রাত্রে তিনি বাসা থেকে বের হলেন দাঁড় করার জন্য পেলেন একজন অসৎ নারীকে একজন খারাপ মেয়ে মানুষকে যেই খারাপ মেয়ে মানুষ জেনা ব্যবচার হইল তার পেশা এমন একজন অশ্লীল খারাপ মেয়েকে তিনি তার এই দান সৎকা করলেন সকালবেলা মানুষেরা যখন খবর পেল তারা একেবারে সমালোচনায় ভরপুর সকলে সমালোচনা করতে লাগলো যে আজকে রাত্রিতে এই ধরনের একজন ব্যবিচারিণী খারাপ মেয়ে অসৎ মেয়ে তাকে দান করা হয়েছে এ বলে সমাজের মানুষেরা নানা রকম সমালোচনা শুরু করল কিন্তু যিনি দান করেছেন তার কানে যখন এই কথাগুলি পৌঁছে তিনি বললেন আল্লাহ আলহামদ আলা এ আল্লাহ আপনার প্রশংসা জ্ঞাপন করছি আমি যে একজন ব্যবিচারিণী খারাপ মেয়েকে দান করার সুযোগ পেয়েছি আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন এজন্য আল্লাহ আমি আপনার প্রশংসা জ্ঞাপন করছি আবার সেই ব্যক্তি তৃতীয় পর্যায়ে তিনি আরেকবার দান করার ইচ্ছা করলেন দান করার ইচ্ছা করলে রাত্রিবেলা তিনি আবার যখন দান করার জন্য বের হলেন তার এই দান তিনি তৃতীয় পর্যায়ে দান করলেন একজন ধনী মানুষকে সচ্ছল মানুষকে যার কোনো অভাব নেই অনটন নেই এমন সচ্ছল ব্যক্তিকে তিনি এটা দান করলেন فأصبحوا يتحدثون تصدق على غنيين সকাল হলে মানুষেরা সকলে কথা বলা শুরু করল তুসুদ্দিকা আলা গানি আলা গানিয়িন যে আশ্চর্যের কথা হলো আজকে রাত্রিতে একজন ধনী মানুষকে দান করা হয়েছে একজন সচ্ছল মানুষকে দান করা হয়েছে এভাবে এই কথাও যখন চলে আসে তার কানে তিনি তখন বললেন اللهم لك الحمد على سارق وعلى زانية ওয়ালা গানিয়িন বললেন হে আল্লাহ আপনার ওই যাবতীয় প্রশংসা আপনি আমাকে সহজ করে দিয়েছেন আমাকে তৌফিক দিয়েছেন একজন চোরকে দান করার জন্য একজন ব্যবিচারিণীকে দান করার জন্য একজন ধনী মানুষকে দান করার জন্য আপনি আমাকে যে তৌফিক দিয়েছেন এজন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনারই আমি প্রশংসা বর্ণনা করছি সম্মানিত দর্শক শ্রোতা অতঃপর হঠাৎ সে ব্যক্তির কাছে সেই দানকারী দাতার কাছে একজন আসলেন এসে তাকে বলা হলো জেনে রাখুন আম্মা সদকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহ আন সারিকাতিহি আপনি একজন চোরকে দান করলেন একটা চোরকে দান করার কথা শুনে মানুষ আপনার জন্য অনেক সমালোচনা করল আসলে চোরকে দান করা মানুষ হয়তো সাধারণ দৃষ্টিতে মনে করেছে একজন চোর খারাপ মানুষ একে আরো কি করা দরকার শাস্তি দেওয়া দরকার তা না হয়ে এই খারাপ মানুষটাকে আরো অর্থ দিয়ে যেন তাকে আরো শক্তিশালী স্বয়ং সম্পন্ন করেছে ইত্যাদি চিন্তা নিয়ে মানুষ বিষয়টিকে খারাপ দৃষ্টিতে দেখছিল কিন্তু সেই দাতার কাছে আল্লাহর পক্ষ থেকে কেউ এসে বললেন যে আপনি একজন চোরকে দান করেছেন ফলে আল্লাহ আপনি তাকে যে সম্পদ দিয়ে আপনি তাকে সচ্ছল করলেন স্বনির্ভরশীল করলেন আশা করা যায় সেই চোর আপনার এই সম্পদ পেয়ে সচ্ছল হয়ে সে চুরি পেশাকে বর্জন করবে সে ভালো মানুষ হয়ে যাবে কারণ তার কিছু চাহিদা ছিল অভাব অনটন ছিল যার কারণে মানুষের কাছ থেকে সে অন্যায়ভাবে চুরি করে তার চাহিদা পূরণ করত কিন্তু আপনি তাকে যে দান করেছেন এ দান করার কারণে তার চাহিদা পূরণ হয়ে গেছে ফলে সে নিজেকে স্বচ্ছ রাখতে পারবে সুন্দর রাখতে পারবে সে কখনো আর মানুষের কাছে চুরির জন্য দ্বারস্থ হবে না চুরির জন্য ইচ্ছা পোষণ করবে না তাই সেই ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হলো যে আসলে তার এই একজন চোরকে দান করাটা সদকা করাটা এটা তার জন্য খুবই একটি মঙ্গলজনক এবং ভালো বিষয় দ্বিতীয় তিনি দান করেছিলেন একজন ব্যবচারিণীকে জানাকারিণীকে সে বিষয়ের ক্ষেত্রেও আসে বললেন একজন ব্যবিচারিণী খারাপ মেয়েকে দান করা মানুষ সমালোচনা করেছিল যে একটা খারাপ মানুষকে তিনি দান করলেন মনে হয় যেন সেই খারাপকে খারাপ পথে চলার জন্য আরো সহযোগিতা তিনি দিলেন বিষয়টি প্রকৃতপক্ষে এমন নয় বরং তিনি একজন ব্যবিচারিণীকে দান করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সুবাহানহতালা তার দোয়াকে কবুল করেছেন যে একজন ব্যবচারিনী খারাপ মেয়ে হওয়া সত্ত্বেও যখন সে দান পেল কিছু নিজের অর্থনৈতিক সামর্থ্য হল তখন এই খারাপ মেয়ে সকল প্রকার খারাপি থেকে মুক্ত হয়ে আল্লা সুবাহানা হওয়া তালার কাছে সে তওবা করেছে সঠিক পথে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সুতরাং একজন ব্যবিচারিণী মেয়েকে দান করা এটাও কখনো খারাপ ছিল না বরং সেটা ভালো বিষয়ই ছিল এবং এই কারণে এই দানের কারণে সেই ব্যবিচারিণী তার খারাপ পথে আরো অগ্রসর হয়নি পক্ষান্তরে সে খারাপ থেকে সমলে সুন্দরভাবে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছে এবং সেই দাতার দান থেকে উপকৃত হয়ে এসে খারাপ থেকে ফিরে এসে সঠিক পথে সে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করেছে অতএব সেই ব্যবচারিণী হলেও তাকে দান করাটা সে ব্যক্তির জন্য ভুল সিদ্ধান্ত নয় তাকে দান করাটা সে ব্যক্তির জন্য কোনো বকামির পরিচয় নয় বরং এটাই হচ্ছে ভালো পরিচয় একজন খারাপ মানুষ তাকে দান করার মাধ্যমে সে খারাপ থেকে বিরত থাকার সুযোগ পেয়েছে তৃতীয় প্রকার ব্যক্তি যিনি ছিলেন একজন সচ্ছল ধনী মানুষ তাকে তিনি দান করলেন মূলত এখানেও মানুষ মনে করছিল যে ধনী মানুষকে কেন দান করবে দান করা দরকার দরিদ্র অসহায় তাদেরকে কিন্তু তাদের না করে তিনি ধনী মানুষকে দান করলেন এই সমালোচনা জনগণে করছিল কিন্তু সেই ব্যক্তির অবস্থান আল্লাহ সুবাহ তার মাঝেও এ দানের দ্বারা ভিন্ন কল্যাণের পথ তাকে খুলে দিয়েছেন তা হল ফালা আল্লাহ আশা করা যায় যে ব্যক্তি সম্পদশালী ছিল কিন্তু তার মনে সংকীর্ণ থাকার কারণে সংকীর্ণতা থাকার কারণে সে আল্লাহকেও গুরুত্ব দেয়নি এবং আল্লাহর পথেও সঠিকভাবে ব্যয় করেনি তবে যখন অন্য কোনো মানুষে এই ব্যক্তিকে দান করল এর ফলে সে এটা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ সুবাহর পথে আরো দান করার বিষয়টি অবহিত হতে অবগত হতে পেরেছে এবং সেই বিষয় সম্পর্কে আরও সে অগ্রগামী ভূমিকা রাখার সুযোগ পেয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সুতরাং তিনি দ্বিতীয় ব্যক্তিকে ধনী মানুষকে দান করেও তিনি কখনো ক্ষতিগ্রস্ত হননি বরং সেখানেও তিনি সফল হয়েছেন যে এই ধনী মানুষের অনেক ধন সম্পদ রয়েছে বটেই কিন্তু মানুষকে দান করার মতো তার স্বভাব ও অভ্যাস ছিল না ওই ব্যক্তির দানের মাধ্যমে মানুষের মাঝে দান করার একটি স্বভাব তার মাঝে তৈরি হয়েছে সেই দৃষ্টিকোণ থেকে তিনি অবশ্যই সুন্দর কাজ করেছেন ভালো কাজ করেছেন কখনো ভুল তিনি করেননি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অতীতের ইতিহাস থেকে আমাদেরকে কিছু সংবাদ দিলেন যে সংবাদগুলি নির্ভেজালভাবে সঠিকভাবে আমাদেরকে মেনে নিতে হবে গ্রহণ করতে হবে আমাদের জীবনে তা বাস্তবায়ন করতে হবে এমন শিক্ষায় আমরা এ হাদিস থেকে পাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা কোনো সন্দেহ নেই আপনি ভালো মানুষদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা দেবেন তাদেরকে দান করবেন এতে কোনো সন্দেহ নেই সে অধিকার রাখে একজন মুসলিম ভালো মুসলিম হিসাবে কিন্তু এই হাদিসগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে শুধু যারা দিনদার ভালো মানুষ রয়েছে কিন্তু অসচ্ছল তাদেরকেই আমরা দান করব বিষয়টি এমন নয় বরং যারা বিভিন্নভাবে ভুল ত্রুটির মাঝে জড়িয়ে রয়েছে কিন্তু অর্থনৈতিক অভাবের কারণে সে এই ভুল ত্রুটি থেকে মুক্ত হতে পারছে না এমন ব্যক্তিদেরকে আমাদের উচিত দান করে তাদেরকে সেই খারাপ থেকে ফিরিয়ে নিয়ে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করার চেষ্টা করা বরং হতে পারে এমনও যে একজন চোর একজন ব্যবিচারিণী একজন ধনী মানুষ তাকে এ দান করার মাধ্যমে সমাজে একটি বড় ধরনের পরিবর্তনও এসে যেতে পারে কারণ ভালো মানুষকে আপনি দান করেছেন সে সমাজে তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতো এমন কোনো কাজ তো আর বন্ধ হবে না বরং ভালো মানুষকে দান করেছেন সে আরেকটু হয়তো ভালো হওয়ার চেষ্টা করবে আরেকটু সুন্দর হওয়ার সচ্ছল চলার চেষ্টা করবে কিন্তু সমাজের যে খারাপ শ্রেণীরা খারাপ কাজে জড়িত সেটি তো বন্ধ হবে না সেই ক্ষেত্রে আমরা বলবো এমন ব্যক্তির এ কাজটি আমাদের জন্য অবশ্যই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যে আমরা যখন খারাপ মানুষদেরকে টার্গেট নিব খারাপ মানুষদেরকে একটি লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে তাদেরকে আমরা সেই অনুযায়ী গড়ে তোলার চেষ্টা করব তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় সমাজে সেই খারাপ ব্যক্তি বা খারাপ মানসিকতা যাদের মাঝে রয়েছে সেগুলি সংশোধন সম্ভব হবে সেগুলি দূর হয়ে যাবে সমাজে প্রতিষ্ঠিত হবে সঠিক দাওয়া সমাজে দূর হবে সন্ত্রাসী সমাজ থেকে দূর হবে যত রকমের অন্যায় অপকর্ম ইসলাম গর্হিত কর্মকাণ্ড সেগুলি পক্ষান্তরে এ সমস্ত মানুষদেরকে যদি কি করা হয় অর্থ দিয়ে সহযোগিতা করা হয় এবং আল্লাহর কাছে তাদের পরিবর্তনের জন্য দোয়া করা হয় তাহলে অনেক ক্ষেত্রে সমাজকে সুন্দর করার আমরা আরও বেশি সুযোগ পাব সুতরাং আমাদের প্রতিটি ব্যক্তির কর্তব্য সমাজে ভালো মানুষদেরকে সহযোগিতা দিয়েও যেমন এগিয়ে নিয়ে যাব ঠিক তেমনইভাবে খারাপ মানুষদেরকে আমরা টার্গেটে রাখব তাদের চাহিদা মিটিয়েও আমরা তাদেরকেও খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ সুবাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন